السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে সহি বুখারি ও মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিসের কাহিনী শুনছিলাম যেখানে তিন ব্যক্তির কথা আলোচনা হয়েছে আল্লা সুবহান হুয়া এ তিন ব্যক্তিকে পরীক্ষার জন্য সুস্থ করলেন সম্পদ দিলেন এখন আবার তাদের কাছ থেকে কিছু সম্পদ এর দাবি করা বা কিছু সম্পদের আবেদনের মাধ্যমেও তাকে পরীক্ষা করছেন ফেরস্তা গেলেন সেই কুষ্ঠরোগীর কাছে কুষ্ঠরোগীর কাছে গিয়ে তার কাছে আবেদন করলে পথিক হিসাবে তার বাসায় পৌঁছার জন্য এমন একটি ওঁট চাইলে সে ব্যক্তি বললেন যা আমার বহু প্রয়োজন রয়েছে বহু ধরনের চাওয়া অনেকেরই আবেদন নিবেদন রয়েছে সুতরাং আপনাকে একটি ওঁট দেওয়া আমার পক্ষে কখনো সম্ভব নয় তিনি দিতে অস্বীকার করলেন ফেরস্তা তাকে জিজ্ঞাসা করে বসলেন আসলেই আপনি তো এসব উঁটের মালিক ছিলেন না আল্লাহ সুবাহ আপনাকে এই বিশাল মাঠ ভরা উঁটের মালিক করেছেন সেই আল্লাহর নামে আমি আপনার কাছে চাচ্ছি আপনি আমাকে একটি উঁট দিবেন সে ব্যক্তি অস্বীকার করে বসলেন যে না আল্লাহ আমাকে কখনো এগুলি দেননি বরং আমি পূর্বপুরুষের পৈতৃক সম্পদ হিসাবে আমি এগুলি পেয়েছি আল্লাহ আমাকে দেননি বিষয়টিকে অস্বীকার করে বসলেন যে আল্লাহ এগুলি আমাকে দেননি ফেরস্তা তাকে বললেন কিভাবে আপনি অস্বীকার করছেন যে আল্লাহ আপনাকে দেননি বরং আপনি তো এমনও ছিলেন আপনার গায়ে ছিল কুষ্ঠরোগ আপনি কুষ্ঠ রোগী ছিলেন যে রোগ থেকেও আল্লাহ সুবাহ আপনাকে সুস্থ করেছেন এবং আপনাকে এই বিশাল সম্পদও আল্লাহ দিয়েছেন সে ব্যক্তি তার অসুস্থ থাকার বিষয়টিকেও অস্বীকার করতে চাইল ফেরস্তা তখন বললেন যে ঠিক আছে আপনি যদি অস্বীকার করে থাকেন তাহলে আল্লাহ সুবাহ যেন আপনার সম্পদের ক্ষেত্রে এবং সুস্থতার ক্ষেত্রে পূর্বের অবস্থায় আপনাকে ফিরিয়ে দেন ফেরেস্তা এই কথা বলার সাথে সাথেই আল্লাহ সুবাহর ইচ্ছায় সে ব্যক্তির একটি উট কেন অসংখ্য উট মুহূর্তের মাঝে তা যেন হারিয়ে গেল তিনি যেন অসহায় হয়ে গেলেন কোনো সম্পদ তার নেই ঠিক একইভাবে সুস্থতার ক্ষেত্রেও আল্লা সুবহান হাতালা আবার পূর্বের অবস্থা তাকে ফিরিয়ে দিলেন তাকে কুশ্রী চেহারা দিয়ে দিলেন এবং তার গায়ে এ সমস্ত যে আলামতের কারণে বা যেই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষেরা ঘৃণা করত তাকে সেই রোগ আবার আল্লাহ হতালা তাকে ফিরিয়ে দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ হাদিসের কাহিনী আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমরা কিছুই মালিক নই সবকিছুর মালিক প্রকৃতপক্ষে আল্লাহ সুবহান তালা তিনি আমাদেরকে দিয়েছেন অতএব আমাদের কর্তব্য হল আল্লাহ সুবাহ কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আল্লাহর কাছে আরো বেশি বেশি পাওয়ার জন্য কোরআন ও সৈয়াদিসের আলোকে সঠিক পথেই চলা আমাদের একান্ত কর্তব্য সুপ্রিয় দর্শক শ্রোতা ফেরস্তা দ্বিতীয় ব্যক্তির কাছে আবার গেলেন পরীক্ষা করার জন্য একইভাবে তাকেও বললেন যে ভাই আল্লাহ সুবাহ আপনাকে অনেকগুলি গরু দিয়েছেন মাঠ ভরা গরু কিন্তু আমি একজন মুসাফির মানুষ পথিক মানুষ আমি বিপদগ্রস্ত হয়েছি আমার বাড়িতে পৌঁছার মতো একমাত্র আল্লাহ সুবাহতালার সাহায্য অতপর আপনি এ বিশাল মাঠ ভরা গরুর মালিক আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে আমার গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব নয় যখনই সেই ফেরস্তা এভাবে দাবি করলেন বললেন যে সুতরাং আপনি আমাকে আমার জায়গায় পৌঁছার জন্য আমাকে একটি গরু আপনি দান করুন যার মাধ্যমে আমি আমার এলাকায় পৌঁছার চেষ্টা করব যাকে আল্লাহ সুবাহ টাক রোগ থেকে সুস্থ করেছেন এবং যাকে আল্লাহ সুবাহ সম্পদ হিসাবে এই বিশাল মাঠ ভরা গরু দান করেছেন এই দ্বিতীয় ব্যক্তিকেও ফেরস্তা যখন তার কাছে আবেদন করলেন আবেদন করলে তিনিও একইভাবে জবাব দিলেন বললেন যে না না আমাকে আল্লাহ এসব কিছুই দেননি বরং আমি আমাদের পূর্বপুরুষ থেকেই উত্তরসূরি হিসাবে আমি আজকে এই সমস্ত কিছু সম্পদের মালিক হয়েছি সুতরাং আল্লাহ আমাকে কিছু দেননি অতএব আপনিও আল্লাহর আস্তে আমার কাছে কিছু চাইবেন না সে বেচারাকে না দিয়ে ফিরে দেওয়ার চেষ্টা করে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন সেই বেচারার এই আচরণের কারণে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন তার এই আচরণের কারণে এই জবাবের কারণে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কারণে ফেরেস্তা তাকে বললেন যে ঠিক আছে আপনার কাছে যদি দেওয়ার মতো কিছুই নেই আপনি যদি আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ না করেন তাহলে দেখা যাক কি করা যায় রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন ফেরেস্তা সেই ব্যক্তিকে বললেন যে ঠিক আছে আমি তাহলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনার পূর্বের অবস্থা ফিরিয়ে দেয় তিনি গর্বের সাথে বললেন যাহা দোয়া করুন ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে সেই ব্যক্তি যে বিশাল মাঠ ঘোরা গরু সবগুলি যেন মুহূর্তের মাঝে সব হারিয়ে গেল সে ব্যক্তি ছিল মাথায় টাক আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে তার পূর্বের অবস্থা যা দেখে মানুষেরা ঘৃণা করত তাকে সেই অবস্থা তার ফিরে আসলো রাসুল সাল আলী হোসাল্লাম বলেন এরপর সেই ফেরেস্তা তৃতীয় ব্যক্তির কাছে আসলেন তাকে পরীক্ষা করার জন্য তাকেও একইভাবে বললেন যে দেখুন আমি বহুদূরের পথিক আমি এই বিপদে রয়েছি আল্লাহ সুবাহানহতাল আপনাকে এই বিশাল মাঠ ভরা ছাগল দিয়েছেন আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন সুতরাং আমি আমার গন্তব্যস্থলে পৌঁছার জন্য আমাকে আপনি একটি ছাগল দান করুন আল্লাহ আকবার ফেরস্তার এই কথা শোনার সাথে সাথে সে ব্যক্তি বললেন দেখুন এগুলি আল্লাহ সুবহান আমাকে দান করেছেন আমার কিছুই ছিল না সুতরাং আপনি আল্লাহর অস্তে যেহেতু চাচ্ছেন অতএব আমার এই বিশাল মাঠ ভরা ছাগলের মাঝ থেকে যেটা যেভাবে আপনার যেটা বা যতগুলি আপনার পছন্দ হয় নিতে চান সেগুলি আপনি নিয়ে যান কারণ সবগুলি আল্লাহ সুবাহ পক্ষ থেকেই আমাকে দেওয়া হয়েছে আল্লাহ আকবার যখন এভাবে সেই অন্ধ ব্যক্তি সেই ফেরস্তাকে জবাব দিলেন ফেরস্তা জবাবে বললেন যে দেখুন আপনার এই বিশাল মাঠ ভরা ছাগল থেকে আমার কোনো ছাগলের প্রয়োজন নেই বরং আমি এসেছি আল্লাহর নির্দেশে আপনাদেরকে পরীক্ষা করার জন্য আপনাকে পরীক্ষা করে আমরা পেলাম যে আপনি আল্লাহর নিয়ামতকে স্বীকার করেছেন এবং আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহ সুবহান আপনাকে এই সম্পদ ছাগল দিয়েছেন এটাও আপনি প্রকাশ করেছেন আল্লাহ সুবহান আপনাকে যে নিয়ামত দিয়েছেন তা আপনি স্বীকার করেছেন সুতরাং আল্লাহর এই নিয়ামত আপনার কাছ থেকে আমার নেওয়ার কোন প্রয়োজন নেই আপনার কাছে আল্লাহর নিয়ামত বহাল থাকবে আপনি সুস্থ থাকবেন এবং বিশাল ছাগলের মাঠও আপনি মালিক হবেন এই বলে ফেরিস্তা তাকে সুসংবাদ দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এ দীর্ঘ হাদিস থেকে এ হাদিসের দীর্ঘ কাহিনী থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আজকে আমরা অনেকে এমন হয়ে গেছি কোনো সম্পদ পাওয়ার পূর্বে সুস্থতা পাওয়ার পূর্বে বা ক্ষমতা পাওয়ার পূর্বে আমরা আল্লাহর কাছে খুবই দোয়া করি যে আল্লাহ আমাকে সুস্থ করুন আল্লাহ আমাকে সম্পদ দিন আল্লাহ আমাকে উপযুক্ত পদে রাখুন সেগুলি পাওয়ার আগে আমরা আল্লাহর কাছে খুবই দোয়া করি কিন্তু যখন পেয়ে যাই তখন আমরা আল্লাহ সুবাহকে ভুলে যাই তখন আমরা আল্লাহ সুবাহকে ভুলে যাই এমনকি এই কুষ্ঠ রোগী এবং টাকওয়ালার মতো আমরা অনেক সময় বলে ফেলি যেগুলি আমি কষ্টে উপার্জন করেছি বা আমার বাপদাদার থেকে আমি পেয়েছি সুতরাং এগুলি থেকে দেওয়া সম্ভব নয় এ ধরনের মন্তব্য বা বক্তব্য আমরা অনেক সময় দিয়ে ফেলি সুপ্রিয় দর্শক শ্রোতা একটু চিন্তা করা দরকার আসলেই আপনি যে সম্পদ এর মালিক বলে দাবি করছেন আপনি কি এই সম্পদের প্রকৃতপক্ষে মালিক হতে পেরেছেন বা হতে পারবেন কোশ্চিন কালেও নয় আল্লাহ সুবহানা হাত আপনাকে একটি নির্দিষ্ট আয়ু দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন আর সেই নির্দিষ্ট আয়ু যখন আপনার শেষ হয়ে যাবে পৃথিবী থেকে কিছু নেওয়ার মতো আর সুযোগ থাকবে না আপনাকে অবশ্যই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে সুতরাং আমাদের সকলের মনে রাখা উচিত আমি যেহেতু আল্লাহ সুবাহর কাছে বিদায় নিব তার কাছে আমি যাব অতএব আমি কোন অবস্থায় যাচ্ছি আল্লাহ সুবাহর কাছে যাওয়ার জন্য আমার পাথেও কতটুকু মজবুত রয়েছে পাথেও বলতে সেখানে আল্লাহ সুবাহ কাছে গেলে পার্থিব কোন সম্পদ কাজে আসবে না বরং পার্থিব জীবনে আপনাকে আল্লাহ সুবাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে আপনি পরকালের পাথেও অর্জন করতে পারবেন যার মাধ্যমে আপনি পরকালে সহজ সরলভাবে আল্লাহ সুবাহ শান্তির অধিকারী হতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব হাদিস এই হাদিসের কাহিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যে যে পর্যায়ে রয়েছি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সর্বত্রই আমরা পারতপক্ষে চেষ্টা করব আল্লাহ সুবাহানা হওয়া তালার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে আল্লাহ সুবাহানা হওয়া তালার এই নিয়ামত সঠিকভাবে ভোগ করতে এবং আল্লাহর পথে ব্যয় করতে কারণ আপনার এই সম্পদের মালিক আপনিও নিজে না এমনকি আপনার যে দেহ এই দেহটিরও মালিক আপনি না আল্লাহ সুবাহ যদি আপনার ভিতরে যে রুহ রয়েছে আল্লাহ আপনার ভিতরে যে রুহ দিয়েছেন এই রুহকে যদি আল্লাহ সুবাহ বের করে নেন তাহলে আপনার চতুর্পার্শ্বে যতজনেই আপনাকে পাহারা দিয়ে রাখুক না কেন কখনো আপনার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় আপনার পক্ষে টিকে থাকা সম্ভব নয় আপনার পক্ষে আপনার পদে বহাল থাকা কখনো সম্ভব নয় আল্লাহ সুবহানাহু এই জন্য বলেন লা ওয়া লা প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট আয়ু দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া সেই আয়ু শেষ হয়ে যায় তাকে পৃথিবী থেকে বিদায় নিতেই হয় যতই বিশাল সম্পদ থাকুক না কেন তার সেটাও কোনো কাজে আসে না এবং যতই বড় প্রভাবশালী পদের অধিকারী হোক না কেন সে সেটিও তার কোনো কাজে আসে না এবং যত শক্তিশালী দেহের অধিকারী হোক না কেন সে তাও তার কোনো কাজে আসে না তাকে বিদায় নিতেই হয় সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব আমাদের জীবনে মনে রাখতে হবে আল্লাহ সুবহানা হুয়া তালা আমাকে যা কিছু দিয়েছেন সবগুলির প্রকৃতপক্ষে মালিক হলেন আল্লাহ সুবহানা হুয়া তালা এগুলির মালিক আমরা কেউ নই এমনকি নিজের বডির এই নিজের দেহ এটারও মালিক আমরা নই এটার মালিকও হলেন আল্লাহ সুবহানা হুয়া তালা যদি আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারব আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারি আমরা দুনিয়া ও আখেরাতে কল্যাণের পথে বা কল্যাণের দিকে চলতে পারব আর আল্লাহকে যদি আমরা অসন্তুষ্ট করি আল্লাহর কৃতজ্ঞতা যদি আমরা প্রকাশ না করি আল্লাহর নিয়ামতের কথা যদি আমরা স্বীকার না করি তাহলে যে কোনো মুহূর্তে আমাকে পথের ভিকারিও আল্লাহ সুবাহ করে দিতে পারেন আমরা আমরা বিশেষ করে শহরে যখন চলাচল করি আমরা দেখি অনেক সময় যে রাস্তায় ফুটপাতে কত ধরনের মানুষ কিভাবে তারা কঠিন দিনাতিপাত তাদের হচ্ছে কিভাবে কঠিন তারা মানবতর জীবনযাপন করছে তাদের দিকে একটু লক্ষ্য করে চিন্তা করা উচিত যে তারা আজকে কি অপরাধ করেছে যে তারা আজকে অসহায় গাছতলায় তাদের জীবনযাপন হচ্ছে আর আপনার জীবনযাপন হচ্ছে দশতলায় আল্লাহ সুবাহ ইচ্ছা করলে ওই দশতলা থেকে আপনাকে নিচে নেমে নিয়ে আসি এই গাছতলায় আপনাকে ফেলে রাখতে পারেন আর এই ব্যক্তিকে গাছতলা থেকেও দশতলায় নিতে পারেন আল্লাহ সুবহান তালাই এ ক্ষমতার মালিক আল্লাহ সুবহান তালাই এ সব কিছুর অধিকার রাখেন সুতরাং আমরা আমাদের চোখের সামনেও দেখছি কে আজকে প্রভাবশালী আবার কালকে তার প্রভাব হারিয়ে ফেলছে সে যেন একজন পথিকের মতো তার অবস্থা হয়ে যায় সুতরাং এই দুনিয়া কারোই জন্য নয় এ দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী নই আমাদের এই সম্পদ আমাদের এই ক্ষমতা আমাদের এই পদ কখনোই আমাদের জন্য কল্যাণে আসবে না যদি এগুলিকে আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা না করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এই হাদিসের কাহিনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে সবকিছু দিতে পারেন আবার তিনি আমাদের থেকে সবকিছু নিয়েও নিতে পারেন আর আল্লাহ সুবাহ আমাদের কাছ থেকে নিয়ে নিবেন এটি আমাদের প্রতি বিদ্বেষ হিসাবে নয় নাউজুবিল্লা বরং আল্লাহ সুবাহ আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তখন যখন আমরা আল্লাহকে অস্বীকার করে বসব আল্লাহর যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব না আল্লাহর নিয়ামতের কথা যখন আমরা স্মরণ করব না আল্লাহর কথা যখন আমরা মেনে চলব না আল্লাহর পথে যখন আমরা চলব না তখন এই আল্লাহ সুবাহ আলা আমাদের এসব কিছু মুহূর্তের মাঝেও কেড়ে নিতে পারেন আসলে দেখুন আজকে প্রতিদিন আমরা আমাদের কোন পর্যায়ে যাই আল্লাহ সুবাহ আলা আমাদেরকে শ্বাস প্রশ্বাস শ্বাস ছাড়ার এবং শ্বাস গ্রহণের সুযোগ করে দিয়েছেন তাই আমরা ঘন্টার পর ঘন্টা সুস্থ থাকছি চলছি অথচ প্রতিদিন লক্ষাধিকবার আপনি মৃত্যুর যেন সম্মুখীন হচ্ছেন একবার যদি আল্লাহ সুবাহ শ্বাস ফেলার পরে শ্বাস ছাড়ার পরে এই শ্বাস নেওয়ার মতো যদি আল্লাহ আপনাকে সুযোগ না দেন তাহলে আপনার অবস্থা কোন পর্যায়ে যাবে একটু চিন্তা করে দেখুন সুতরাং আল্লাহ সুবাহ আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ সুবাহ আমাকে চলার সুযোগ করে দিয়েছেন অতএব যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহর ডাকে আল্লাহর নির্দেশে আমাকে সর্বময় সাড়া দিতে হবে আল্লাহর পথেই আমাকে চলার চেষ্টা করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনেই আমাকে সবসময় সচেষ্ট থাকতে হবে আল্লাহ সুবাহানা হাত তালা আমাদের জীবনে আমরা যেন এভাবেই আল্লাহ সুবাহানা আলাকে তালাকে স্মরণ করতে পারি আল্লাহর পথে চলতে পারি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সেই শিক্ষা আমাদের গ্রহণ করে আমাদের জীবনটিকে সেভাবেই গড়ে তোলা উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক একইভাবে এ হাদিসও আমাদেরকে এ কাহিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে অনেক সময় আমাদের কাছে অনেক পথিক এসে থাকে অনেক ভিক্ষুক এসে থাকে অনেক অসহায় মানুষ এসে আমাদের কাছে দ্বারস্থ হয় আমরা কখনো সেই ভিক্ষুকদেরকে পথিকদেরকে অসহায়দেরকে ধমকি দিয়ে তাদেরকে আমরা তাড়িয়ে দেই না আপনার একটু চিন্তা করা উচিত আপনি কেন সেই পথিককে সেই অসহায়কে সেই দরিদ্রকে ধমকি দিয়ে তাড়িয়ে দিবেন আল্লাহ সুবহান হাতালা আপনাকে কিছু দিয়েছেন আপনাকে কিছু সম্পদের আল্লাহ মালিক করেছেন এজন্যই তো আপনার কাছে এই অসহায় দরিদ্র এই পথিক বা এই ভিক্ষুক আপনার কাছে আসছে এবং আপনার কাছে হাত বাড়াচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আজকে আপনি যে ভিক্ষুককে তাড়িয়ে দিচ্ছেন যে অসহায়কে ধিক্কার দিয়ে আপনি বের করে দিচ্ছেন যে এই দরিদ্রকে আপনি ধমক দিয়ে আপনি আপনার কাছ থেকে তাড়িয়ে দিচ্ছেন আল্লাহ সুবহান হুয়া তালা মুহূর্তের মাঝেও আপনাকে সেই ধরনের ভিক্ষুক বানিয়ে দিতে পারেন আল্লাহ সুবহান হুয়া তালা আজকে আপনি এই সম্পদশালী প্রভাবশালী কালকে আল্লাহ সুবহান তালা আপনাকে এমনও করে দিতে পারেন যে আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন সুতরাং এ হাদিস বা এ ঘটনা এ কাহিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এই ধরনের আমাদের কাছে যারা দ্বারস্থ হয় তারা অনেক সময় হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপও আমাদের কাছে আল্লাহ রাবুল আলমিন এ অসহায় ব্যক্তিদেরকে পাঠাচ্ছেন এ অসহায় ব্যক্তিদেরকে আমাদের কাছে দ্বারস্থ করছেন আল্লাহ রাবুল আলমিন সুতরাং এই অসহায় ব্যক্তিদেরকে কখনো এভাবে ধমকি দেওয়া তাদের সাথে রুড়ো ব্যবহার করা তাদেরকে কষ্ট দেওয়া কোনো বিবেকবানের বিবেকবানের কাজ হবে না যে আল্লাহকে ভয় করে তার এটি কাজ কখনো হতে পারে না আমরা যেন আমাদের জীবনে আল্লাহকে ভয় করে সব সময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে এ অসহায়দের প্রতিও ভালোভাবে সহায়তা দিতে পারি তাদের কাছে দাঁড়াতে পারি তাদের পার্শ্বে দাঁড়াতে পারি তাদের বিপদে আমরা এগিয়ে আসতে পারি সেই শিক্ষাও আমরা এই কাহিনী থেকে গ্রহণ করব আল্লাহ সুবহান আমাদের সকলকে আমাদের জীবন যেন এ হাদিসের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে সুন্দর করতে পারি আমাদের জীবন যেন আলোকীকৃত করতে পারি আমাদের জীবন যেন আরো মূল্যবান করতে পারি আমাদের আদর্শ যেন আরো সুন্দর করতে পারি এই শিক্ষায় আমরা গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ সুবহানা হাতালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা পরিশেষে আবারও আমাদের এই সুন্দর অনুষ্ঠান হাদিসের কাহিনী উপভোগ করার জন্য জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের এই হাদিসের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ানা হামদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ তালা নবীন মোহাম্মদ আল্লাহ আলী ওসাহাবি আজমাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত